جلجلت جلجلت عاليا في الأفق صيحة الأباء وانبرت وانبرت تسمع البغين أنغم الممات جلجلت جلجلت الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আমরা ধারাবাহিকভাবে আলোচনায় শাহুল্লাহ মদ্দেসি দেহলমি রহমিউল্লাহর হুজাতুল্লাহ বালকার জিহাদ অধ্যায় থেকে আলোচনায় এই পর্যায়ে পৌঁছেছি হুম, গনিমতের মালের অধ্যায় তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا ألفين أحدكم يجيء يوم القيامة على رقبته بعير له رغاء يقول يا رسول الله أغثني فأقول لا أملك لك شيئا قد أبلغتك ونحو ذلك ونحو ذلك قوله صلى الله عليه وسلم على رقبته فرس له حمحمة وشاة له يعار يعار ونفس لها صياح ورقاع تخفق রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের কাউকে যেন এই অবস্থায় না দেখি যে কিয়ামতের দিন সে হাসরের মাঠে উঠছে তার ঘাড়ে উট যা উটের আওয়াজ প্রকাশ করছে চিৎকার করছে আর সে আমাকে ডাকতেছে হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন আমি তখন বলবো আমি তোমার কিছুই করতে পারবো না আমি তোমাকে আগেই জানিয়ে দিয়েছিলাম এমনিভাবে রাসুল সাল্লাহ আলাইসলাম এটাও বলেছেন কেউ এ অবস্থায় যেন না আসে যে তার ঘরে ঘোরা থাকবে আর হেন হেনহেনাতে থাকবে আওয়াজ করতে থাকবে কারো ঘাড়ে বকরি থাকবে যে বকরি মেয়ে মেয়ে মেয়ে বে বে করতে থাকবে এবং কোনো গোলাম থাকবে যে গোলাম চিৎকার করতে থাকবে কোনো কাপড়ের বোঝা থাকবে যে কাপড় দুলতে থাকবে أقول الأصل في ذلك أن المعصية تتصور بصورة ما وقعت فيه শাহুল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাহুল্লাহ বলেন যে গুণাসমূহ তাতাসাওয়ারু ওই রূপ লাভ করে যেই রূপে সংগঠিত হয়েছে যে রূপে গুণাগুলো সংগঠিত হয়েছে পরকালে হাসরের ময়দানে সেইগুলো তার প্রকৃত রূপ ধারণ করবে ও আম্মা হামলুহু পূর্বে তিনি আলোচনা করেছেন যে যে যে গুণা করে তার নফসের সাথে তার সত্তার সাথে সেই গুণা এটা কি হয়ে যায় জড়িত হয়ে যায় তার নফস এবং তার সত্তা সেই গুণার রূপে রূপান্তরিত হয়ে যায় এর একটা উদাহরণ এইভাবে দেওয়া হয়েছিল যে মাস পনেরো হাজার আর যদি কেউ বিমানের ড্রাইভারি করে পুরা মাস দেড় লক্ষ ঠিক যখন বিমানের ড্রাইভারি করতেছে তখন তার অনুভূতিটা কি তার দিকে অন্যদের দৃষ্টিটা কোন ধরনের সেও এখন বেতন পাচ্ছে না এখন শুধু কাজ করে যাচ্ছে আর রিক্সার ড্রাইভার তার দিকে লোকদের দৃষ্টি বা তার নিজের অনুভূতিটা কোন পর্যায়ের এখনও কিন্তু প্রতিদান কারো হাতে আসেনি কিন্তু উভয়ের প্রতিদান কি একই রূপে হবে তে কাজের মধ্যে ফলের একটা রূপ কি থাকে বিদ্যমান থাকে আর ফলের মধ্যে কাজের রূপ কি থাকে বিদ্যমান থাকে আগেও তিনি আলোচনা করেছেন যে প্রত্যেকটা সত্তা যে কাজটা সম্পন্ন করে তার নিজের সত্তার সাথে ওই কাজের একটা রূপ কি হয়ে যায় তৈরি হয়ে যায় তার সত্তাটা সেইভাবে গঠিত হয় এই জন্য হাসরের মাঠে সে এই রূপে উঠবে যেহেতু এই গুনাহগুলো সে করেছে উটের ক্ষেত্রে তারপরে অন্যান্য এই দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে সে যেহেতু আল্লাহর নাফরমানির তার দ্বারা সংগঠিত হয়েছে সুতরাং এই অবয়বটা এই অবস্থা এই আকৃতিটা সে নিয়ে সেখানে কি করবে উঠবে ও হাম্মা হামলুহু তখন এই আকৃতি নিয়ে উঠবে তো তার সত্তার সাথে এই গুণা এটা মিশে যাওয়ার কারণে আর এটাকে বহন করবে সে বহনের কষ্ট ভোগ করবে কেন ফাসাকলুহু আর বিহি এটা হইল এটার দ্বারা তাকে কষ্ট প্রদান এবং এর ভার তাকে বহন করতে বাধ্য করা ওয়াম্মা সৌতুহু আর এইগুলো শব্দ করতে থাকবে চিৎকার করতে থাকবে কেন আতিন আলা পুরা লোক সমাজের উপর তার এই অসভ্যতা তার এই দুষ্কর্ম প্রচার করে তাকে অপমানিত করা লাঞ্ছিত করা এই উদ্দেশ্যে তাইলে গুনাহের রূপ পরিগ্রহ করবে সে আবার সেই গুনাহের কষ্ট সে কি করবে পাবে আবার এর কারণে সে কি হবে অপমানের দুর্নামেরও শিকার হবে এই তিনোটা বস্তুর প্রতীক এইভাবে রাসুল সাল্লাম এখানে প্রকাশ করেছেন কলা সাল আলী সাল্লামা ইদা ওয়াজাদ তুমুর রাজুলা কদ গাল্লাফি সাবিল্লা কোনো ব্যক্তিকে যদি দেখো যে আল্লাহর পথের মাল এর মধ্যে আত্মসাত করেছে খেয়ানত করেছে মাতা আহু তার মাল সামানা ধন সম্পদ জ্বালিয়ে দাও আর তাকে পিটুনি দাও وعمل বিহি আবু বকরিন وعمار رضي الله عنهما আর রাসুসল্লাহ আলিহাসাল্লামের এই নির্দেশ এর উপর বাস্তবে কাজ করে দেখিয়েছেন আবু বকের এবং ওমর রদিয়াল্লাহ আনহুমা এই ধরনের চোরদের সম্পদ জ্বালিয়ে দিয়েছেন এবং তাদেরকে প্রহার করেছেন এই চোরের বিচার যে মালে গনিমত থেকে খেয়ানত করে সরকারি সম্পদ থেকে আত্মসাত করে তার বিচার কি জনগণের সম্পদ হরণ করে তার বিচার কি তার সব সম্পদ কি করে দেওয়া জ্বালিয়ে দেওয়া আর তাকে পিটুনি দেওয়া এই বিচার বাস্তবায়িত হলে আর আত্মসাত আর কি খিয়ানত জনগণের সম্পদ হরণের সাহস কারো হতো না আকুলু সিররুহু আজাজরু মিসলা মিসলাজালিকা তাহলে সম্পদ জ্বালিয়ে দেওয়া তাকে আগা প্রহার করা কেন এর রহস্য হলো যে তাদেরকে ধমকের মধ্যে রাখা আর লোকদেরকে এই ধরনের কর্ম করার দুঃসাহস থেকে নিবৃত করা সুহানকাল্লাহ বিহামিকাশা